بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে তার গলদেশে খর্জুরের রশি নিয়ে